চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ উদয় জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ উদয় জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগা রাজা চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ ফসলের মাঠে মাঠে রোদেরা উঠুক হেসে সবুজের চিত্রকলা দু চোখে উঠুক ভেসে ফসলের মাঠে মাঠে রোদেরা উঠুক হেসে সবুজের চিত্রকলা দু চোখে উঠুক ভেসে পাখিদের গানে গানে উঠুক জাগান জনতার কানে কানে ফুকে দেই জাগা রাজান জনতার কানে কানে ফুকে দেই জাগা রাজান চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ মানুষের মুখে মুখে বেদনার চিহ্নগুলি চলো তবে মুছে ফেলি হতাশা দুঃখ ভুলি মানুষের মুখে মুখে বেদনার চিহ্নগুলি চলো তবে মুছে ফেলি হতাশা দুঃখ ভুলি জনতার কলহরবে জাগবে পাষাণ জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ উদয় সুদিনের হাসবে আলো সবার চোখে চোখে মানুষেরা বাসবে ভালো সুবাসিত আলোকে সুদিনের হাসবে আলো সবার চোখে চোখে মানুষেরা বাসবে ভালো সুবাসিত আলোকে নীলিমার কারু কাজে রঙে সাজান জনতার কানে কানে হুকে দেই জাগারা যান জনতার কানে কানে হুকে দেই জাগারা যান চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ উদয় জনতার কানে কানে হুকে দেই জাগারা যান জনতার কানে কানে হুকে দেই জাগারা যান চলো তবে জেগে উঠি ভোরের আগে চলো তবে নিয়ে আসি সবুজ উদয় জনতার কানে কানে হুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান জনতার কানে কানে ফুকে দেই জাগারা যান